যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ নাহমদুহু ওনস্তাইনুহু ওমাইহদিহিল্লাহ ওমাই ইজলিল ফলাহাদিয়াল্লাহ অশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم اذكر في الكتاب إبراهيم إنه كان صدقا نبيا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علامة المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلفه ফয়জা উ তুমে না খানা জাদা মুসলিম অন সল্লা অসমা অজামা আন্নহ মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম ধারাবাহিকভাবে সত্য মিথ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জানা এবং মানা একান্ত জরুরি সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যায় সত্য মানুষের মান সম্মান বৃদ্ধি করে সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা মানুষের মান সম্মানকে ধ্বংস করে মিথ্যা মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় মিথ্যা মানুষকে জাহান নামে প্রবেশ করিয়ে দেয় মিথ্যার ফলাফল জাহান্নাম এ ব্যাপারে আল্লাহ তালা বলেন অদকুরফিল কিতাবে ইব্রাহিম কানা আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে স্মরণ করুন তিনি ছিলেন সত্য নবী আল্লাহ তালা আমাদের নবীকে ইব্রাহিম আলাহ ইসলামকে জানতে বলছেন ইব্রাহিম আলাহ ইসলাম একজন সত্যবাদী মানুষ কোনোদিন তিনি সত্য থেকে ফিরে আসেননি সত্যের জোরালোভাবে অনুকূলে থেকে মিথ্যার প্রতিবাদ করেছেন তাই আল্লাহ তালা তাকে বলছেন ইব্রাহিমকে স্মরণ করুন তিনি সত্যবাদী মানুষ অবশ্য আমরা ইব্রাহিম আলাহ ইসলামের নামে তিনটা মিথ্যা কথা শুনেছি তার একটি হচ্ছে এই যে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাথে যে মহিলা আছে এ কে তখন তিনি বলেছিলেন এটা আমার বোন তবে এই কথা তাদেরকে জেনে নিতে হবে যে তিনি ওখানেই তার কারণটি উল্লেখ করেছেন সুমা রাজা এলাইহা তিনি তার স্ত্রীর নিকটে ফিরে গেলেন ফিরে গিয়ে বলছেন সারা লা দেবী বে হাদিসি তুমি আমাকে আমার কথায় মিথ্যক প্রমাণ করো না আন্নি আখবর তোহমান্নাকে উক্তি আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে তিনি আমার স্বামী তাহলে কিন্তু আমি মৃত্যুক হয়ে যাব। এই কথা বলার পরে তিনি যেটা বললেন সেটা হচ্ছে ওল্লাহে আল্লাহর কসম ইন আলাল আর যে মেনুন গাইরি ও গাইরকে আমি আর তুমি ছাড়া এই জমিনের ওপরে কোনো মুমিন নেই আল্লাহকে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তি নেই তুমি আর আমি ছাড়া এই কথা বলে আল্লাহ রসুল বলতে চাইলেন যে আমরা মাত্র দুইজনই মানুষ এই হিসেবে আমরা ভাই বোনও বটে আমরাই দুইজন আল্লাহকে বিশ্বাস করা মানুষ যদিচ বাহ্যিকভাবে তা মিথ্যে ছিল বলে আমরা মনে করছি কিন্তু আন্তরিক দৃষ্টিতে তা ছিল না আর যখন এলাকার লোক বলেছিল যে চলো মেলাই যাই তখন তিনি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থতা বোধ করছি প্রথমত কথা যে তিনি আসলেই তখন অসুস্থতা বোধ করছিলেন আর দ্বিতীয়ত কথা যে তিনি এ দিয়ে তাদের মেলায় যাওয়া কাজটিকে নাকচ করেছেন তারা যেন কোনো দুর্বল মন্তব্য পোষণ করতে না পারে এরপরে যখন তাকে বলা হয়েছিল যে মূর্তিগুলি কে ভেঙেছে তখন তিনি বলেছিলেন আমাকে বলছেন কেন ওই যে কুড়াল ঘাড়ে করে আছে আপনি তাকেই বলেন আপনারা তাকেই বলেন ওই বলে দিবে কে মূর্তি ভেঙেছে তখন তো তারা আরও খেপে গেল তুমি আমাদের অপমান করো তখন তাকে আগুনে নিক্ষেপ করার একটা আদেশ হয়ে গেল তিনি এখানে একটা কৌশল অবলম্বন করলেন তিনি তো এ কথা বলেননি যে আমি ভাঙিনি তিনি বলছেন আমাকে জিজ্ঞাসা করছো কেন ওই যে মূর্তিকে জিজ্ঞাসা করো কথা বলতে পারে না বলে কথা বলতে পারে না মানে? যে কথা বলতে পারে না তাকে মানো কেন তাহলে বোঝা যাচ্ছে মূলত তাদেরকে অপমান করার জন্য তিনি এই পথ অবলম্বন করেছিলেন এবং এই মূর্তিগুলি ভেঙে ফেলার জন্য তিনি ওই সুযোগ গ্রহণ করেছিলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ মিথ্যক নয় মিথ্যা কথা বললেও তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুইজনের মাঝে মীমাংসা করে দুইজনের মাঝে কোনো তর্ক বিতর্ক দ্বন্দ্ব চলে এসেছে তারা এটা মিটাতে চাচ্ছে কেউ এটা মিটাতে চাচ্ছে তাকে যদি মিথ্যা কথা বলার প্রয়োজন হয় তাকে যদি মিথ্যার আশ্রয় নিতে হয় তাহলে সে মিথ্যা বলতে পারবে রাসুল সাল্লাহ সাল্লাম এখানে অনুমতি দিয়েছেন যদি সত্যিকারই তার কোনো কল্যাণের পথ থেকে থাকে দুইজনের মধ্যে দ্বন্দ্ব সমাজে দ্বন্দ্ব এমন একটা কথার আশ্রয় নিল যার কোনো ক্ষতি হলো না কিন্তু সমাধাটা হয়ে গেল এই জন্য রাসুল সাল্লা সাল্লাম ইসলাহকারীকে মীমাংসাকারীকে সুযোগ দিয়েছেন সেই জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করে হলেও মীমাংসা করার চেষ্টা করে দুই স্বামীকে অনুমতি দিয়েছেন সে তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলতে পারে একটা হতো বা কাপড় কিনেছে পাঁচশো টাকা দিয়ে বলে দিল সাতশো টাকা বা এমন কিছু কথা বলল যাতে তার স্ত্রী শুনলে খুশি হবে এরকম পর্যায়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম স্বামীকে মিথ্যা কথা বলার সুযোগ দিয়েছেন ঠিক তেমনিভাবে স্ত্রীকেও রাসুল সাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলার সুযোগ দিয়েছেন স্ত্রী যদি মনে করে যে আমি এই পর্যায়ে মিথ্যার আশ্রয় নিলে আমার স্বামী শান্তি পাবে বরং খুশি হবে আর এই কথাটা যদি আমি বলে ফেলি তাহলে মন খারাপ করবে এটা আমার না বলাই ভালো বা এখানে মিথ্যার আশ্রয় নেওয়াই ভালো তো এরকম পর্যায়ে কোনো স্ত্রী যদি মিথ্যার আশ্রয় নেয় স্বামীর কল্যাণের উদ্দেশ্যে তাহলে সে নিতে পারে তখন সে মিথ্যা হবে না সাহবান রাজিয়াল্লাহ তালা আন হচ্ছেন রাসুল সাল্লামের গোলাম ইনি বলছেন আমি যদি জানতে পারতাম মানুষের জীবনে সবচেয়ে কোনটি কাজ ভালো কাজ তো ফা নাত্তা খেজা হোক তাহলে আমরা সেটা গ্রহণ করতাম সে কাজটা করতে যেতাম তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন কাজের ভালো কাজ হচ্ছে লেসানুন দাকের ওই জিহিবা যে জিহিবা আল্লাহকে ডাকতে পারে ওই হচ্ছে উত্তম বস্তু উত্তম জিনিস এরপর আল্লাহ রসুল বললেন কালবন শাকের ওই অন্তর যে অন্তর আল্লাহর শুক্রিয়া আদায় করে যা পেয়েছে এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলতে পারে এ হচ্ছে কালবে শাকের এরপরে যেটা আল্লাহ রসুল বললেন সেটাই বলতে যাচ্ছিলাম যে আলা দিনহি এমন ভালো স্ত্রী যে তার স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করতে পারে তার মানে এমন একটা কথা বলল মিথ্যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা হলো সলাতের ব্যাপারে আমি স্বপ্নে দেখছি যে আপনি সলাৎ শুরু করেছেন অথচ হয়তো স্বপ্নে দেখেনি এমনিতেই বলছে এমনিতে বলল যে আব্বু এসেছিলেন আপনাকে সলাত আদায়ের জন্য বলে গেছেন এরকম এমন একটা পথ মিথ্যা অবলম্বন করলো যাতে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা হলো এ হচ্ছে ভালো স্ত্রী স্বামীকে দিনের উপরে যদি সহযোগিতা করতে পারে দুনিয়াতে তিনটি দামি সম্পদ রয়েছে তার এক নাম্বার দামি সম্পদ হচ্ছে লেসানুন দাকের ওই জিহবা যে জিহবা আল্লাহকে ডাকতে পারে দুই নম্বর দামি সম্পদ হচ্ছে কালবন শাকের ওই অন্তর যে অন্তর আলহামদুলিল্লাহ বলতে পারে এরপরে জহজাতুন মোকমেনা ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে মূল্যায়ন করতে পারে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে তুই নহ আলা দিনেহি তার দিনের উপরে সহযোগিতা করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম যে তিনটি জায়গাতে মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে এ কথাই চূড়ান্ত যে মিথ্যা হচ্ছে মোনাফেকের চিহ্ন মোনাফেকের অনেক চিহ্ন রাসুল সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আলামতুল মোনাফেকে সালাসা অফিরায়তিন আরবা এক বর্ণনাতে এসে মোনাফেকের চিহ্ন চারটি অত্র বর্ণনায় এসেছে মোনাফেকের চিহ্ন তিনটি তার একটি হচ্ছে এদা হাদ্দাসা কাতাবা কথা বললে মিথ্যে কথা বলে এটা হচ্ছে মোনাফেকের চিহ্ন এটা হচ্ছে মোনাফেকের লক্ষণ যদি চ রাসুল সাল্লা সাল্লাম ঐলক্য মোনাফেক বলেছেন যেই লোক ফজরের সলাতে ঠিকমতো উপস্থিত হয় না এবং এসার সলাতে ঠিকমতো উপস্থিত হয় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আফকাল উসালাওয়াত সবচেয়ে ভারী সলাত আলাল মোনাফেকিনা মোনাফেকদের ওপরে সলাতুল ফজর ও সলাতুল ইয়েশা ফজরের সলাত এবং এসার সলাত মানুষ যদি ফজরের সলাত এবং এশার সলাত ঠিক মতো আদায় করতে পারে তাহলে মুনাফিকি থেকে বেঁচে গেল আর যদি ঠিক মতো আদায় করতে না পারে তাহলে তার ভিতরে একটা মুনাফিকি লক্ষণ দেখা যাচ্ছে এটা তাকে মনে করে নিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এরপরে আপনাদের সাথে আরও আমাদের গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে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 বিভিন্ন স্থান থেকে যারা আপনারা এই পিস টিভির সামনে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন সত্য মিথ্যা যা পরকাল ধ্বংস করে যা মানুষকে জান্নাতের সুন্দর পথে নিয়ে যায় তা হচ্ছে সত্য মিথ্যা আমরা বলছিলাম রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সলাত এবং এসার সলাত মুনাফেকের ওপরে সবচেয়ে ভারী লাউয়ালামুনা মাফিহিমা তারা যদি জানতো যে ফজরের সলাতে কি আছে আর এসার সলাতে কি আছে লা আতাউহুমা আলাউ হাবুয়ান তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা দ্রুত ছুটে আসত সলাতের কাছে কিন্তু আসলে তারা জানে না যে এই দুটি সলাতে কি রয়েছে তখন তাদের মুনাফেকি তাদের উপরে চেপে যায় আবু হরাই রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেউ যদি চল্লিশ অক্ত তাকবিরে তাহারিমা ধরতে পারে সলাতে চল্লিশ দিন যদি তাকবিরে তাহারিমায় উপস্থিত হতে পারে আল্লাহ আকবরের পূর্বে মসজিদে এসে যদি উপস্থিত হতে পারে তাহলে সে দুইটি থেকে মুক্তি পাবে দুইটি কাজ থেকে মুক্তি পাবে একটা বারাতন মিনার নেফাক মুনাফিকি থেকে বেঁচে যাবে মুনাফিকি তার ভিতরে থাকবে না অবারাত মিনান নার জাহান্নাম থেকে বেঁচে যাবে মিথ্যে কথা বলা মুনাফিকের লক্ষণ আর মুনাফিক যার ফলাফল খুব কঠিন বরং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার জন্য দুইটি সুসংবাদ একটি হলো মুনাফিকি থেকে মুক্ত হয়ে যাবে আর একটি হলো যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে পক্ষান্তরে আল্লাহ তালা অন্য জায়গাতে বলেছেন ইন্নাল মুনাফেকিল ফিদ্দারকিল আসফালে মিনান্নার নিশ্চয় মুনাফেক জাহান্নামের সর্বনিম্নে যাবে সর্বনিম্নে থাকবে মানুষ বড় পাপ করলে জাহান্নামের নিচে যাবে এ কথা আল্লাহ বলেননি অমুসলিম পত্তলিক জাহান্নামের নিচে যাবে এ কথা আল্লাহ রসুল বলেনি যাবে অবশ্য ইহুদি খ্রিস্টান জাহান্নামের নিচে যাবে এ কথা আল্লাহ রসুল বলেননি জাহান নামে যাবে এ কথা ঠিক কিন্তু আল্লাহ তালা বলছেন যারা মোনাফেক তারা জাহান নামের সর্বনিম্নে যাবে আল্লাহ তালা বলছেন অল মোনাফেকুন অল মোনাফেকাত বাজ মিম বাজ মোনাফেক পুরুষ মোনাফেক নারী পরস্পরে তারা বন্ধু শুভাকাঙ্ক্ষী ইয়া মরুনা বিল মুনকার তারা পাপের অন্যায়ের আদেশ করে অয়ান হাওনা আনিল মারুফ তারা ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে এটা হচ্ছে মুনাফেকের কাজ মুনাফেকের কাজ হলো তারা পরস্পরে বন্ধুত্ব দেখাবে আর তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে এরাই হলো মুনাফেক মুনাফেক এমন একটি সম্প্রদায় এমন এক শ্রেণীর গোষ্ঠী যাদের পরকাল জাহান্নাম যাদের সমাজে অভিশাপ যারাকে আল্লাহ আল্লাহতালা হাসেক বলে উল্লেখ করেছেন যারা দিন থেকে বের হয়ে যায় তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মুনাফিকের চিহ্ন হলো তিনটি তার একটি হচ্ছে এজা হাদ্দাসা কেদাবা যখনই ও কথা বলে তখন মিথ্যা কথা বলে এই তো হলো মুনাফেক আর একটা হলো ওয়াজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে তখন খেলাফ করে এটা হলো মুনাফেকের চিহ্ন ওয়াজা না খানা আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে নির্দ্বিধায় তা আত্মসাত করে তা যথাযথ স্থানে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করে না সে হলো মুনাফেক আবদুল আমর রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবদুল ইবনা আমরের বিবরণ যে যার ভিতরে চারটি চিহ্ন থাকবে সে হচ্ছে খালেস মুনাফেক একবারে নিখুঁত মুনাফেক আর যদি এই চারটির একটি থাকে তাহলে বুঝতে হবে যে তার ভিতরে একটা মুনাফিকই বিরাজ করছে তার ভিতরে একটা মুনাফিকি রয়ে গেছে মুনাফিকের একটা বৈশিষ্ট্য তার ভিতরে পাওয়া যাচ্ছে এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মুনাফেক এক এ যা উতমে না খানা তার কাছে আমানত রাখা হলে সে আত্মসাত করে এই তো হলো মুনাফেক আমানত রাখা হলে আত্মসাত করে খেয়ানত করে এই তো হলো মুনাফেক দুই ওই যা আহাদা গাদারা যখন সে অদা করে তখন খেলাপ করে গাদ্দারি করে অদার বিষয়টি যদি এরকম জটিল পরিস্থিতি আসে তাহলে আগেই বলে নেবে সমস্যা আসতেও পারে যে সে হয়তো বা অদা রক্ষা করতে পারছে না বা যদি কোনো সমস্যা মনে করে যে তাদের সাথে অদা রক্ষা করলে আশঙ্কা আছে সমস্যা আছে তা আল্লাহ তালা বলছেন যে অম্মা তাখা ফান্না মিন কৌমিন খেয়ে আনা আপনি যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে অদা খেলাফের বিষয়টি আশঙ্কা করেন ফাম্বিদ ইলাইহিম আলা সাওয়া তাহলে আপনি এই অদা খেরাপের বিষয়টি সরাসরি তাদের সামনে পেশ করে দেন নাকচ করে দেন যে আপনাদের সাথে আমাদের যে অদা সেটা আমরা বাতিল করলাম কেননা আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে সে মুনাফিকই করবে রাসুল সাল্লাম বলছেন এ যা আহাদা গাদারা যখন অদা অঙ্গীকার করে তখন সে গাদ্দারি করে তা পূর্ণ করে না সেই হলো মুনাফেক রাসুল সাল্লাহ সাল্লাম তারপরে বললেন ওয়াইজা খাসামা ফাজারা যখন ঝগড়া করে তখন অশ্লীল কথা বলে একবারে ঝগড়াতে নেমে গেলেই তার তখন মুখের ভাষা আর হিসাব থাকে না দেখেন না আপনারা গ্রামের বিষয়টি পল্লীর বিষয়টি বা কোনো পাড়ার বিষয়টি যেটাকে নিম্ন শ্রেণীর মানুষ বাস করা একটা পাড়া বলে আপনি ভাবেন দেখবেন তারা যখন ঝগড়ায় মেতে যাবে ঝগড়ায় লিপ্ত হবে তখন কে কি বলছে তার কোনো হিসাব নাই তারা মনে করে যত সর্বনিম্ন ভাষা ব্যবহার করব। তত আমরা ঝগড়াতে জয়ী হব এটাই হিসাব এটা হলো মুনাফেকি লক্ষণ মুনাফেকি ঝগড়া শুরু করলে অশ্লীল কথা বলতে পারে আপনি যত সমাজে দেখবেন এ ধরনের মানুষ তর্ক বিতর্ক শুরু করলেই আপনার অশ্লীল কথা বলছে মনে করবেন এর ভিতরে মোনাফিকি রয়েছে এরপরে রাসুল সাল্লাম বললেন ওই যে হাদ্দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে কথা বললে মিথ্যা বলে যারা তারাই হচ্ছে মুনাফেক কথা যদি আপনার কল্যাণের জন্য হয় তখন তো মুনাফেক ও নয় এটা তো আপনাদেরকে আমরা পূর্বেই বলেছি এই বিষয়ে তো আমরা অবগত করাতেই থাকছি যে কল্যাণের জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে কখনো তা মিথ্যা হবে না কিন্তু মানুষের ক্ষতি করার জন্য মানসম্মান নষ্ট করার জন্য সম্পদ দখলের জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে তো সে সরাসরি জাহান নামে যাবে না রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দেখো তোমরা অনেক সময় বিচারকের কাছে উপস্থিত হও হাকিমের কাছে উপস্থিত হও তোমরা যারা বাকপটু বেশি বলতে পারো তারা বাকপটুতা দেখিয়ে মিথ্যাচার দেখিয়ে তোমরা প্রতিপক্ষকে পরাজয় করে দাও ফলাফলে বিচারে তোমাদের সফলতা নেমে আসে বিশ্বাস রাখো যে যেই এই কাজ করবে মিথ্যের আশ্রয় নিয়ে বাক্পটুতার দেখিয়ে সে সফল হওয়ার চেষ্টা করবে ফলাহন্নার তার জন্য জাহান্নাম মিথ্যার ফলাফল জাহান্নাম মৃত্যুকের ফলাফল জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওই লোকের জন্য জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার আমি ওই লোককে জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার যে ব্যক্তি তর্ক পরিহার করল তর্ক ত্যাগ করল আপোষের তর্ককে ছেড়ে দিল সেটা সত্য হলেও দেখুন অনেক সময় তর্কের কারণে মানুষ অনেক বড় ভুলে চলে যায় একবারে অশ্লীল কথায় চলে যায় একবারে কোর্ট কাচারিতে চলে যায় স্ত্রীর সাথে তর্ক লাগলে তো তর্কের ফলাফল হলো তালাক তর্ক করতে করতে এক পর্যায়ে স্ত্রীকে বলে রাগ করে যে তুমি তিন তালাক তুমি শত তালাক তুমি এখন চলে যাও তর্কের ফল হলো এটা এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম তর্কে লিপ্ত হতে নিষেধ করেছেন তিনি সাবধান করেছেন তোমরা সাবধান থাকো তোমরা তর্কে লিপ্ত হয়েও না তোমরা যদি সত্য হয় তবুও তর্কে লিপ্ত না হলে আমি তোমাদের জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার সমন্বিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছিলাম আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয়ে আরও কথা হবে আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো আল্লাহ আমিন সুভানাক আল্লাহ দেখা আশহাদ আল্লাহ ইল্লা আস্তাক ফেরক অতবুলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা সার করেছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান